فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم অতপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাফিরদের জন্য ধ্বংস أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين সেদিন তারা কি চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা গাফিলতিতে নিমজ্জিত আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন নিশ্চয় সে ছিল সত্যবাদী নবী إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তার ইবাদত কেন করো يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হে আমার পিতা শয়তানের ইবাদত করো না নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও আমি অবশ্যই প্রস্তর আঘাতে তোমার প্রাণ নাশ করব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে আমি আমার পালনকর্তার ইবাদত করব আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا অতপর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রসুল নবী আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং গূঢ় তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا আমি নিজ অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا তিনি তার পরিবার বর্গকে নামাজ ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তার পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন তিনি ছিলেন সত্যবাদী নবী আমি তাকে উচ্চে উন্নীত করেছিলাম أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا وجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরাই তারা নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন এরা আদমির বংশধর এবং যাদেরকে আমি নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا অতপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে বিশ্বাস স্থাপন করেছে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 অতপর অবশ্যই তাদেরকে নত জানু অবস্থায় জাহান নামের চতুর্পার্শ্বে উপস্থিত করব ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا অতপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা অতপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালিমদেরকে সেখানে অতজন অবস্থায় ছেড়ে দেব وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন কাফিররা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا তাদের পূর্বে কত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 وولدا আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেওয়া হবে اطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে এ তো নয় ঠিক সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا সে যা বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকী তারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয় কাল্লা سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا কখনই নয়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 সম্পাদন করে তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি আপনি কি তাদের কারো সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান